كانت موافقة للكتاب والسنة وهذا تفريط যাবতীয় প্রশংসা যে আল্লাহ আমাদেরকে হেদায়তের জন্য ওহি নাজিল করেছেন সালাম নাজিল রসুল সাল্লামের ওপর যার কথা কাজ যার অনুমোদন সেগুলি হচ্ছে হাদিস সন্না সেটা ওয়াহির অন্তর্ভুক্ত আজকে আমাদের প্রতি শনিবারে যেমন এই চোদ্দশো চল্লিশ হিজড়িতে ধারাবাহিক এশার সালাতের পরে দর্শ মানহাজের চলছে তার ষষ্ঠ পর্ব আল্লাহ শেখ সরে ফৌজান হাফিজাহুল্লাহ তালার কাছে যেসব প্রশ্নগুলি মানহাজ সম্পর্কে অথবা আকিদা সম্পর্কে পেশ করা হয় সেগুলি থেকে আমরা একটি দুটি বা তিনটি যেমন সময় আমাদের সাধ্যায় ওইভাবে আলোচনা করার চেষ্টা করি মানহাজ সম্পর্কে আজকে যে বিষয়টি নিয়ে শুরু করব সেটি হচ্ছে প্রশ্ন নম্বর পঁচিশ আসেলাতুল মানাহিজিল জেদিদা নামক কিতাবে যাতে প্রশ্নকারী প্রশ্ন করেছেন শেখ সালেউল ফৌজান হাফিজাহুল্লাহ তালাকে আর তিনি উত্তর দিচ্ছেন বিষয়বস্তু বিষয়বস্তু হচ্ছে মজহাবগুলি সম্পর্কে আমাদের ভূমিকা বা দৃষ্টিভঙ্গি যে প্রচলিত মজহাবগুলি রয়েছে আহলে সন্ন্যতের মাঝে সেসব মজহাবগুলি সম্পর্কে আমাদের দৃষ্টিভঙ্গি অথবা আচরণ ভূমিকা কেমন হবে বলছেন প্রশ্নকারী সেনফোন মিনান্নাস ইয়াতে আশা বলে মজহাবি মিনাল মজাহিব এক শ্রেণীর লোক আছে যারা বিশেষ একটি মজহাবের ক্ষেত্রে গোড়ামি করে অন্ধ অনুসরণ করে অন্ধভাবে পক্ষ নেই তাসব মানে পক্ষ নেওয়া পক্ষপাতিত্ব করা অন্ধভাবে বিনা দলিলে দলিল কি বলছে না বলছে সেটা দেখার বিষয় নয় অন্ধ ভক্তি অন্ধত্ব এবং পক্ষ নেওয়া গোড়ামি করা এগুলো হচ্ছে তাসবের অর্থ মজাবি তাসব সম্পর্কে জিজ্ঞেস করছে যে একদল আছে জনগণ এবং কিছু আমাদের দেশের যাদেরকে আলেম বলা হচ্ছে তারাও যারা বিশেষ একটি মজহাবের কি করে ক্ষেত্রে গোড়ামি করে কট্টর একবারে মজহব মানে ফরজ আলেম মিনাল অলাম্মা অথবা কোন আলেমী অনেক আলেমী আছে এরকম মোকাল্লে দ্বন্দ্ব মজাব মানা ফরজের কাছে জি অনেক আলেম আছে ভারত উপমহাদেশে সেনফোন আখার আর একদল আছে যারা এর একেবারে বিপরীত বিপরীত তারা কেমন বলছেন ইয়ারমি বেজালেকা আরদাল হাইত মজহাব কে একেবারে দেওয়ালে ছুড়ে ফেলে পুরোপুরি এবং অলামাই কেরামগণ আর এমামগণ যে দিক নির্দেশনা দিয়েছেন দিনের ক্ষেত্রে তা থেকে একেবারে তারা উদাসীন একেবারে হরক্ষেপ নেই তাদের যে আইম্মাই কেরাম কি বলেছেন আমাদের পূর্বে দেখার বিষয় নয় মানে বাস আয়াতের অনুবাদ করব হাদিসের অনুবাদ করব এ ভাষাগুলি কোন আলেমের হাওয়ালা দেওয়া রেফারেন্স দেওয়া এটা তাদের কাছে দোষণীয় ব্যাপার এইরকম বেশ কিছু মানহাজের লোক সহি আকিদার দলে সামিল আছে মানহাজের আলেম কিছু আমাদের দেশের ভাষায় সহি আকিদার সারিতে তারা সামিল সরাসরি আল্লাহ এবং রসুল কি বলেছেন তা বলবো আর কারো উক্তি হ্যাঁ হ্যাঁ কোট করব না কারো উক্তি আমরা তুলে ধরব না দরকার কি সুতরাং তারা ইমাম আবু হানিফা শাহি মালিক আমাদের কে কি বলেছেন প্রয়োজন নেই তাবেহিনা কে কি বলেছেন তাও প্রয়োজন নেই খুব বেশি হলে সাহাবাই রামদেরটা বলতে পারে হয়তো আর ইমামিন তাও দরকার নেই মোহাম্মদ আবদুল্লাহ কি বলেছেন তাও দরকার নেই ইমাম ইবিনুল কাইম কি বলেছেন তাও প্রয়োজন নেই কেন বলবো ওদের কথা সরাসরি ব্যাস আমি তাদের মতো জানো সুতরাং তাদের কথা উল্লেখ করা দরকার নেই এটা একটা মানহাজ তাহলে আজকের মানহাজ হচ্ছে জি ছাড়াছাড়ি আর বাড়াবাড়ি অথবা দুই দিকে বাড়াবাড়ি জি বাড়াবাড়ি এই দিকেও বাড়াবাড়ি মজাহাব মানা ফরজ অন্ধ ভক্তি মজাহাব যেন আল্লাহ নাজল কিন্তু আসমানি বিধান তাতে ভুল হইতে পারে না সুতরাং মজাব মানা ফরজ তার মানে চারটা শরীয়ত আল্লাহ নাজল করেছেন তাহলে এটাও বাড়াবাড়ি আবার এইটাও বাড়াবাড়ি যে আমরা কোরআন হাদিস সরাসরি বুঝবো সরাসরি বলবো আর এ কোরআন হাদিসের ব্যাখ্যার জন্য কোন আইমাই কেরাম আলামাই কেরামদের উক্তি তুলে মোটেই ধরব না বর্তমান যুগের বড় বড় যারা আইম্মা শেখ বিভিন্ন বাজ রাহেমাহল্লার উক্তি মোটেই তুলে ধরবে না ওদের আলোচনা অথবা লিখনি দেখলে বুঝবেন শেখ ইবনু হুসাইম রাহেমাল্লাহ কি বলেছেন মোটেই তুলে ধরতে রাজি না আলমা শেখ আলবানি কি বলেছেন মোটেই তুলে ধরতে রাজি না খুব বেশি হলে সহি জয়ীবটাকে তুলে ধরবে কিন্তু ফিকি মাসলাম মাসাইলে আলবানি রাহেমাল্লার মত কি ক্ষেত্রে না দরকার কি এইটাও বাড়াবাড়ি প্রশ্নকারী এখন প্রশ্ন করছেন এখন আমরা প্রশ্নতে আছি কিন্তু আমি উত্তরের সামান্য একটু ঢুকে গেছি যাতে আগামীতে যে উত্তরটা আসছে ওই রকমই পাবেন উত্তরটা ফামাহুয়া তৌজি হুকুম ফিজা আলিকা এই বিষয়ে আপনার দিক নির্দেশনা কি শেখ সালের ফজানকে প্রশ্নকারী বলছেন আল জবাব উত্তর হচ্ছে নাম হ্যাঁ হাজানে আলা তারফাই নাকিজ এই দুটো দল হ্যাঁ পরস্পর বিরোধী হ্যাঁ, এরা পরস্পর বিরোধী আর দুটো পরস্পর বিরোধী দুটো দুই কিনারায় চলে গেছে মাঝখানে থাকেনি সেরাতে মুস্তাকিম মেনাই মানহাজের এদিকে চলে গেছে এটা হচ্ছে তারফ একটা কিনারা আর না এই কিনারায় চলে গেছে দুটো কিনারায় চলে গেছে যে দুটো কিনারা পরস্পর বিরোধী একটা ডান দিয়ে একটা বাম দিকে একে তারফাই নাকিদ বলা হয় এগুলো হচ্ছে মন্তেক লজিকের ভাষা মিনহুম মাইয়াগুলুফি তকলিল হাত্তায়াতাসাল তাদের মধ্যে একদল আছে যারা তকলিদ অন্ধ অনুসরণের ক্ষেত্রে গোলু অতিরঞ্জন বাড়াবাড়ি করে গোলু বাড়াবাড়ি করে আসাবালি আর আয় রেজাল এমনকি তারা মানুষের মতের পক্ষে গোড়ামি করে মতের পক্ষে অন্ধভক্তি দেখায় ওয়াইন খালাফাতের দলিল যদিও তাদের মতামতগুলি আলামাদের আইম্মাদের গুলি দলিলের খেলাফ হয় দলিলের উল্টা হইল এমাম যা বলেছেন সে ঠিক আমি আর কিছু বুঝি না আয়াতে কি আছে হাদিসে কি আছে ওসব বুঝি না আমি আর ওসাম শুনতেও চায় না তোমার কাছে আর ওসব আপনার কাছে ওইসব দিয়ে ফতোয়া চাই না ফতোয়া চাই আমার মজহাবের আলোকে ফতোয়া দাও অনেকে বলে না মজহাবের অন্ধ করলেন যদি হানাসি হয় তো হানসি মজাহ দিয়ে ফতোয়া দিতে হবে সাফি হলে সাফি মজাহের ফেকা দিয়ে ফতোয়া দেন কোরআনে এবং হাদিসের আলোকে ফতোয়া দেন এটা বলার তৌফিক নেই তাদের এটা নসিব হয়নি তাদের এরা হচ্ছে গলুকারী মাইয়া গলুফের তাকলিদ অন্ধ অনুসরণে তাকলিদের ক্ষেত্রে কি করেছে তারা গোল বাড়াবাড়ি করেছে ওয়াহাজা মজমুমন আর এটি হচ্ছে নিন্দনীয় শেখ সরেফ হাজান বলছেন ওয়াকাদ ইয়াউলিল কুফরে বরং এটা কখনো কখনো কুফরি পর্যন্ত পৌঁছায় সুফান আল্লাহ কুফরি পর্যন্ত পৌঁছায় কখনো কখনো তাহলে সবসময় হবে না তাহলে ওর ঈশ্বর আছে ওর ঈশ্বর আছে একটা ঈশ্বর হচ্ছে যে আমি তো সাধারণ মানুষ বুঝি না যতক্ষণ পর্যন্ত এর বিপরীত আমার কাছে স্পষ্ট হয়নি ততক্ষণ পর্যন্ত আমি এই মজাবের এই ফতুয়াই ফলো করছি যখন এই মশলা আমার কাছে স্পষ্ট হয়ে যাবে যে না আসলে ইমাম সাহেবের ফতুয়াটা হাদিসের খেলাফ তখন আমি মানতে রাজি তাহলে সেটা কুফুরি হবে না হ্যাঁ আর তাহলে সেটা তাসব থাকলো না সে গোড়ামি করলো না সে কোরআন হাদিস মানার জন্য প্রস্তুত কিন্তু যেহেতু সরাসরি কোরআন হাদিস ঘেঁটে নিতে পারবে না সেই জন্য মনে করছে যে একটা ফেটার কেতাব আমি ফলো করছি যতক্ষণ পর্যন্ত কোনো ক্ষেত্রে ভুল আমার ওপর স্পষ্ট না হচ্ছে এইটা শুধু ক্ষেত্র আর যদি বলে আমি কোরআন এবং জানি না বুঝি না আমি মজহাব ছাড়া আমি অন্য কিছু মানি না তুমি যাই বলো না কেন যতই দলিল নিয়ে আসো কেন তাহলে কুহুরি হতে পারে জি এই জন্য বললেন যে ওয়াকাদ ইয়া উল এলাল কুফরে কখনো কখনো অন্ধ গোড়ামি এবং অন্ধ অনুসরণ কুফরি পর্যন্ত পৌঁছে দিতে পারে আল্লাহর অনা আল্লাহ যেন আশ্রয় দান করে এখানে শেখ সালে ফৌজানের কথার ওপর টিকাতে এমাম ইবিন তাইম রহমহল্লার একটি উক্তি নকল করেছেন এই কিতাবের হ্যাঁ ভাষ্যকার উক্তিটি শেষখানে বলি শেষ ফজর কথাটা শেষ হয়ে যায় তাই না কিন্তু মনে করিয়ে দেবেন শেষখানে বলুন কারণ শেখ সালিম ফৌজান কথার চাইতে বেশি শক্তিশালী কথা হচ্ছে কার ইবিনে তাইমা রহমাউল্লাহ জি ইমাম ইবিনে তাইমা রহমাউল্লাহ জি এই উম্মতের বড় বড় আইমাই কেরামদের নাম বললে তার সমান যদি বলে দেন তা ভুল হবে না আল্লাহ তাকে এত এলেন দিয়েছিলেন যদি বলেন যে তিনি আবু হানিফা শাহি মালিক আহমদের মতো ইমাম ছিলেন তো ভুল না সহি একবারে ইনসাফের নজর দেখলেন জি নিরপেক্ষ দৃষ্টি থেকে আপনি যদি তার কিতাব যদি স্টাডি করেন তাহলে তারাফুসানি আর দ্বিতীয় পক্ষ আর একটা পক্ষ কারণ যারা আলেমদের কথাকে পুরোপুরি ছুঁড়ে ফেলে আলেমের কথা এখানে কেন নিয়ে আসছেন আপনি হ্যাঁ এম সাহেবের কথা কেন নিয়ে আসছেন আপনি আয়াত নিয়ে আসেন হাদিস নিয়ে আসেন বাস না এই কথা বলা উচিত নয় এইরকম একদল যারা আছে কথা থেকে সে উপকৃত হতে চাই না ওয়াইন কানাত যদিও কোরআন সন্ন্যার অনুকূলে হোক না কেন কোরআন সন্ন্যার মোয়াফেক চিন্তা করুন আইমাতুসন্না আবু হানিফা শাহি মালিক আহমদ চারজনে আইমাতুসন্না কোরআন সন্ন্যাল এমাম কিন্তু তারা তারা ভুলের ঊর্ধ্বে না তাদের মেলা ইস্তেহাতে ভুল ভ্রান্তি হয়েছে তাহলে তাদের কিতাবগুলি পড়ে যে ভুলটা হয়েছে সে ভুলগুলো ছেড়ে দেওয়া হচ্ছে আসল মানা কিন্তু না তাদের কোনো কথাই পড়বো না ভুল কথা শেখের বাজিবন ওসামিন আলবানি বর্তমান যুগের তাদের কিতাব পড়বে না ভুল তরিকা পড়তে হবে তাদের থেকে উপকৃত হইতে হবে বলছেন ওয়াহাজা তফরিতুন এটা হচ্ছে জি ওর বিপরীত ঘাটতি করা মানে অলমাদের কদর করে তাদের থেকে যে উপকৃত হইতে হতো তাদের এলম থেকে নিজের এলমকে বাড়াবার চেষ্টা করতে হইতো এটা করলেন না এটা হচ্ছে ঘাটতি এটা হচ্ছে ত্রুটি এটা হচ্ছে ছাড়া ছাড়ি যদি এফরাত আর তফরিদ বলেন তাই বলছেন আল আউ্ল মুফরেদ প্রথম ব্যক্তি যে অন্ধ গোড়া মজাবের সে হচ্ছে বাড়াবাড়িকারী সীমা লঙ্ঘনকারী ওয়াহাদা মুফারেদ আর এ হচ্ছে ত্রুটিকারী বা ঘাটতিকারী এর মধ্যে ঘাটতি ত্রুটি রয়েছে আর এর মধ্যে বাড়াবাড়ি অতিরঞ্জন রয়েছে কথাই কল্যাণ রয়েছে আলেম আলমাদের কথা কি রয়েছে কল্যাণ রয়েছে সালাফ বিশেষ করে যদি সালাফে সালেহিনের যে ফিক জ্ঞান সাহাবাই কারামদের উক্তি রসুল্লাহ হাদিসের পরে তাবাইনদের উক্তি তাবা তাবাইনের উক্তি আর তাবা তাবাইনদের যুগে ইম্মাই কারামদের যুগে ইম্মার যুগে বুখারির যুগ হ্যাঁ এখানে উদ্দেশ্য এই না যে শুধু চার ইমামের কিতাব পড়তে হবে ইমাম বুখারি রহমতুল্লাহ কিতাব পড়বে ওইভাবেও আপনি উপকৃত হবেন জি থেকে থেকে চার থেকে ফোকা আর ফোকাহাই কেরামদের জ্ঞান থেকে যাদের ক্ষেত্রে ওম্মত যুগে যুগে সাক্ষী দিয়েছে যে তাদের দিনের ক্ষেত্রে ফিখ জ্ঞান ছিল পাণ্ডিত্য ছিল জি এমাবিনুল কাইম এমাবিন কাজির এইভাবে ইউসাফাদ আকওয়ালিহীন তাদের উক্তি থেকে আপনি উপকৃত হবেন দেখেন উপকৃত হবেন অন্ধ অনুকরণ করবেন না পার্থক্য আছে না অনেক পার্থক্য ওয়ান্তাফিহা আর তার দ্বারা বা ওয়ান্তাফিহা তাদের উক্তি থেকে আপনি লাভবান হবেন লাকিন লাতু খাজু আলা আন্নাহা কাদিয়াতুন মুসাল্লামা তবে তাদের উক্তিগুলিকে এইভাবে নেবেন না যে এটাই হচ্ছে চূড়ান্ত ইমাম আবু হানিফার কথা বা ফেকা হানফি ফেকা হচ্ছে চূড়ান্ত ফায়সালা যেমন এক গুমরা বলেছে যে রসুল্লাহ চূড়ান্ত সিদ্ধান্ত দাতা না চূড়ান্ত সিদ্ধান্ত দাতা কারা আইম্মাই মুজতাহিদিন শুনেছেন কথাটা না জি হ্যাঁ এগুলি হচ্ছে এদের কুফুরের আশঙ্কা আছে আশঙ্কা আছে এটা আমি সতর্কতামূলক বললাম কিন্তু কথাটি আসলে ওই রকম চূড়ান্ত ফেসালাদাতা কে জি ওমা কান আলী মুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম সূরা নূর আল্লাহ বলছেন কোন মুমিন নর অথবা নারীর জন্য এই অধিকার নেই যে এদা কাদাল্লাহ ওয়া রাসূলুহু আমরান যখন আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি কোন চূড়ান্ত ফয়সালা দেন কাদা চূড়ান্ত ফয়সালা দেবেন তাদের কাজের ক্ষেত্রে বা মাসলা মাসাইলের ক্ষেত্রে তাদের কোনো স্বাধীনতা থাকবে অপশন থাকবে এইটা নামের আরেকটা মানলাম হাদিস বাদ দিয়ে আমি ফেকা মানলাম ভুল ফতুয়া ওর কাছে ভুল লাগে না এই অধিকার নেই কারণ চূড়ান্ত ফাইসাল্লা দাতা কে আল্লাহ এবং রসুল বলছেন রাসুল আমরান ওমাইয়া আসিল্লাহ রাসুলা আর কেউ যদি আল্লাহ এবং রসুলের নাফরমানি করে অন্য কাউকে চূড়ান্ত ফেসলা দাদা বলে মুবিনা তাহলে সুস্পষ্ট নিমজ্জিত তাদের কথা নেওয়া যাবে না যে একবারে চূড়ান্ত বলে আন্নাল কাউলা দলিল বরং যখন জানতে পারবো যে অমুক এমামের কথাটি দলিলের বিপরীত আমরা নির্দেশিত হয়েছি বা আদিষ্ট হয়েছি কিসের জন্য যে আমরা দলিল ধরব দলিল নেব না মানুষের কথা নেব দলিলের সাথে চলবো এটা হচ্ছে আমাদেরকে আদেশ রসুল্লাহামের পক্ষ থেকে আমাইদা কানহাদ আল খাউল্লাহ খালিফুদ্দালিম আল কিতাব সন্না তবে এমামের কথা কোন মুজতাহেদের কথা কোন আলেমের কথা যদি কোরআন সুন্নার দলিলের খেলাফ বিপরীত না হয় ফালাবাসান না খোঁজা বেহি তাহলে তার উক্তি নিতে অসুবিধা আছে কোনো অসুবিধা নেই নাকবালহু সেটা গ্রহণ করতে অসুবিধা আছে কারণ সেই এমামের কথাটি গ্রহণ করা আল্লাহ রসুল কথাই গ্রহণ করা হলো তাই না কারণ সেটা কোরআন এবং শুনার অনুকূলে পক্ষে এইটা পক্ষপাতিত্ব হলো না এটা গোড়ামি হলো না এটার নাম গোড়ামি না কোনো ব্যক্তির ক্ষেত্রে গোড়ামি করলেন না ওই ব্যক্তির এই ফতুয়া মানলেন কি জন্য যেহেতু সেই ফতুয়াটি কোরআন সন্না ভিত্তিক তাহলে আপনি পক্ষপাতিত্ব করবেন কোরআন সন্ন্যার দলিলের আপনি হ্যাঁ অন্ধভাবে অনুসরণ করবেন আল্লাহ এবং তার রসুল সাল্লা সাল্লামের কথা আর এটা এখানে যেহেতু আমরা জানছি যে কোনো ভুল পাইনি অমুক ইমাম বা আলেমের ফতুয়া সুতরাং ঠিক ওয়াইনাম বাবিল এন্তেফাক তো এটা কেন তারা নেব ওই ইমামের উক্তির ওপর আমল করব এটা উপকার পাওয়ার জন্য লাভবান হওয়ার জন্য বেফাকি সালাফি সালে জ্ঞান থেকে ফিক থেকে যে তারা এইভাবে এই মশালাটিকে বুঝেছেন অল ইস্তেফাদাত মিনহা তার থেকে আমরা উপকৃত হব অল ইস্তেফাত বেহি আর তার দ্বারা আমরা আলোকিত করব নিজের জীবনকে এটি হচ্ছে আল্লাহর কিতাব এবং তার রসুলের অর্থ বুঝার পথ বা উপায় আল্লাহ এবং রসুলের কথা কেমন করে বুঝবো আমাদের চাইতে বড়রা যেভাবে বুঝিয়েছেন ওই দৃষ্টিভঙ্গি বুঝবো আর এটা শুরু করবো সাহাবাই কেরাম থেকে তারপরে তাবেন তারপরে তাবো তাবেন বুঝা গেছে না এমনটা হবে না যে সাহাবাই কেরাম তাবেইন তাবা তাবেইনের বিপরীত কেউ বোঝাচ্ছে আর ওইটা ঠিক হবে জি এটা হচ্ছে ভুল মান আছে এই জন্য কোরআন মানি আমরা হাদিস মানি আর তারপরে কোরআন হাদিসকে বুঝি সালাফে সালেহিনের দৃষ্টিভঙ্গি নিয়ে কারণ কোরআন এবং হাদিসের কথা সকল ফিরকাগুলি বলে যারা বর্তমান যুগের খারেজি জঙ্গি অস্ত্র ধারণ করে হ্যাঁ, মারছে কাফের মুসলিম সবকে মারতে পারছে ওরা ওরাও কোরআন হাদিসের কথা বলে কিন্তু সাহাবাই কেরামদের দৃষ্টিভঙ্গি নিয়ে তা কোরআন হাদিস বুঝে নাই এইরকম যারা মজহাবকে ফরজ করে দিয়েছে তারাও কোরআন হাদিসের দোহাই দেয় হ্যাঁ কোরআন হাদিসের কথা বলে কিন্তু কোরআন হাদিসকে এইভাবে কি সাহাবাই কেরাম কোন বুঝেছেন দেখার বিষয় যারা সুফি যারা জিকিরের বেদাত করে যারা দুরুদের বেদাত করে যারা মেলা বেদাতে লিপ্ত তারাও কোরআনে হাদিসের কথা বলে কিন্তু দৃষ্টিভঙ্গি হচ্ছে ভিন্ন যারা একামতের দিন মানে রাষ্ট্রীয় ক্ষমতা তারাও কোরআনে হাদিসের কথা বলে হ্যাঁ ইনিল হুকুমা ইল্লা হ্যাঁ আল্লাহ আল্লাহ খাল কল আমর তাই না জি কোরআন আজ পড়ে অমল্লাহ হুকুমে মানুষ আল্লাহ কাফেরন আলফা শেখন আজমন এইসব আয়াত পড়ে কিন্তু এই আয়াতগুলি সাহাবাই দৃষ্টিভঙ্গি নিয়ে বুঝেছেন সেটা তারা এইটাকে সাহাবাই কি বুঝেছেন আর এরা কি বুঝছে এইখানে বিভ্রান্তির শিকার হয়েছে এই জন্য শুধু কোরআনে মহাদিস মানলে হবে মানা বললে হবে না কোরআন এবং মানি সালাফে সালিহিনের দৃষ্টিভঙ্গি নিয়ে এবং বোঝার চেষ্টা করে কোরআন হাদিস যেভাবে বুঝেছেন এই উম্মতের সালাফে গন সাহাবাই কেরাম প্রথম আর তারপরে তাবেইন তাবা তাবেইন আর এই যুগে চার ইমাম এবং চার ইমামের একজনকে নিলে তো অনফোর্থ থেকে গেল কারণ চারজনকে আপনি সমানভাবে মনে করবেন যে তার মুস্তাহিদ ছিলেন সুতরাং তাদের সকলের এলেম থেকে আপনি উপকৃত হবেন এইভাবে আপনি কোরআন সন্নাকে ফলো করবেন বলছেন এটি হচ্ছে সত্য এবং মধ্যমপন্থী কথা যেটা বললাম সেটা হচ্ছে যে অন্ধ কোন এমামের তকলিদ এবং তার পক্ষে গোড়ামি করা এটাও করব না আর আমরা আইমাই কেরামদের এলমের কোন মূল্যায়ন করব না একবারে তুচ্ছ জ্ঞান করে আমরা সেই রকম হয়ে যাওয়ার দাবিদার হব মুখে বলি আর নাই বলি মনে মনে হয়তো যে আমরা কোরআনাদিস বুঝি না কেন ওনাদের কথা বলতে যাব কেন ওনাদের কিতাবের রেফারেন্স দিতে যাব ভুল এটাও ভুল জি মধ্যম পন্থা হচ্ছে আর হক হচ্ছে এটি যে আইমাই কেরাম থেকে কি করব আমরা উপকৃত হব তাদের জ্ঞান থেকে তাদের এলম থেকে তাদের কিতাবাদি থেকে কিন্তু সেগুলি আল্লাহ নাজেল করেননি পুরোপুরি ভাবে একজনের কথা ফলো করার জন্য যে তার কথাটি শরীয়ত এই জন্য এখানে একটি কথা মনে পড়লো আমি অন্য অন্য আলোচনাতে কখন হয়তো বলেছি যে সৌদি আরবের বর্তমান যুগের বড় একজন আলেম আল্লামা শেখ সাদ শাসরি এই শাসরি হাফিজাহুল্লাহ তালা বর্তমান বাদশাহ সালেমান হাফিজাহুল্লাহ তালার উপদেষ্টা একজন তিনি আমাদের ইসলামিক সেন্টার দাম্মা ভিজিট করেছেন আজকে থেকে পনেরো বছর আগে প্রায় অথবা তেরো এরকম হবে তো ওই সময় আলহামদুলিল্লাহ আমাদের সমস্ত দায়ীদের সাথে একটা বৈঠক হয়েছিল যে দায়ীরা ওনাকে যে কোনো বিষয়ে মাসলাম মাসায় জিজ্ঞেস করতে পারে এইরকম একটা অনুষ্ঠান হয়েছিল আমাদের হল রুমে মিটিং মিটিং রুম যেটা তো ওখানে একটি প্রশ্ন করা হয়েছিল এই প্রশ্ন যে আমরা ফিকের কিতাবগুলি যে চার মজাবের ফিকার কিতাব রয়েছে এগুলি সম্পর্কে আমাদের ভূমিকা কি আর চার এমাম সম্পর্কে আমাদের ভূমিকা কি মানে আমরা তাদের তকলিদ করব মানে একটা মজাব ফলো করব একটা ফেকা ফলো করব হানাফি ফেকা সাপোজ মালিকি ফেকা কেউ সাফি ফেকা কেউ আম্বেলি ফেকা একটা ফেকা ফলো করব নাকি আমরা এই সমস্ত ফেকা পড়ে উপকৃত হব আর ফলো করব করান এবং সব এটা হচ্ছে আসল তো উনি বলেছিলেন একটা কথা একটা জুমলা শুধু একটা সেন্টেন্স বলছি যে উনি বলেছিলেন যে কতুবুল ফিক তাল্লুম লালিল আমাল এতটা শুধু বলেছিলেন যথেষ্ট এতটুকু ফেকার কিতাবগুলি যে কোনো মজাবের হোক না কেন এটা শিক্ষা অর্জনের জন্য তাল্লুম মানে শিক্ষা জ্ঞান অর্জনের জন্য শিক্ষা লাভের জন্য আমার এলেম বাড়াবো পড়ে তাদের দৃষ্টিভঙ্গি তাদের যুক্তি তাদের দলিলগুলি হ্যাঁ তুলনামূলক চার মজাহের কথাগুলি যেমন আমরা মদিন মসজিদে ফেঁকে মোকার পড়েছি তুলনামূলক ফেঁকে পড়েছি তাতে বুঝতে পেরেছি যে কারটা শক্তিশালী কোন কোন মাসলে কোনটা বেশি শক্তিশালী লালিল আমাল আমলের জন্য ফেকার কেতাব নয় ফেকার কেতাবগুলি কিসের জন্য জ্ঞান অর্জনের জন্য আমলের জন্য নয় যে একটা ফেকার কেতাব ধরে নেব আর বলবো যে আমি আলমগ্নির উপর পুরোপুরি আমল করবো হামদুলি ফেকার হেদায়ের উপর পুরোপুরি আমল করব সাফি বলছে যে আল মজমু হ্যাঁ শারুল মহাজাব এমন অবির রহমাল্লাহ রহমাল্লাহ জামিন তার এই ফেকার উপরে আমল করবো অন্ধভাবে না না না এই জন্য এগুলো নাজেল করা জিনিস নয় এগুলো হচ্ছে অলমাদের মেহনতের হ্যাঁ ফসল আর ফসলে কিছু আগাছাও থাকে ফসলের জমিতে ফসলও থাকে আবার কি থাকে আগাছাও থাকে ধানও থাকে আর ধানে আবার চিটা পাতানো থাকে আপনারা চিটা বলেন আমরা আমাদের এলাকার ভাষায় মালদার সেই পর্যন্ত ঘুরলে ওখানে পাতান বুঝে ধান আর পাতা যাতে শুধু ওপরটা আছে কিন্তু ভিতরে কিছু নেই ওটা হচ্ছে পাতা মধ্যমপন্থী এবং হক কথা হচ্ছে এটি না মিন আকুয়ালির ওলামা ওয়াল ফোকাহা ওলামা আর ফোকাহাদের সেই উক্তিগুলি নেব মা ওয়াফাকাত দলিল মিন কিতাবিন অসন্না যেগুলি কোরআন এবং সন্না দলিলের অনুকূলে পক্ষে মা খালাফা দলিল আর যেটা দলিলের সেটা ছেড়ে দেব দলিলের উল্টো যেটা সেগুলিকে বা সেটাকে ছেড়ে দেবো তাহলে দলিলের যেগুলো উল্টো হইল ইমামদের উক্তি থেকে বা ফতুয়া থেকে বা ফিফের মাসলা মাসাইল থেকে সেগুলি ছেড়ে দেব তাহলে ওই সব ফোকাহা বা ওলামা সম্পর্কে আমাদের দৃষ্টিভঙ্গি কি থাকবে জি ভুল হয়েছে তো আমরা কি তাদের মানহানি করব না বলছেন তাদের আর তাদের ভুলের কারণে অলামাদেরকে মাজুর মনে করব যে তাদের ওজোর রয়েছে তারা ইচ্ছা করে ভুল করেননি ইচ্ছা করে ভুল করেননি চেষ্টা করেছেন কিন্তু সঠিক ফতুয়াই সঠিক উত্তরে পৌঁছিতে পারেন নাই মানুষের এলম যতই হোক না কেন তাদের এলমের পরিধি বা তাদের জ্ঞানের পরিধি অথবা তাদের যোগ্যতা হচ্ছে সীমিত যোগ্যতা হচ্ছে সীমিত ওয়া আরিফো কাদার আহম তাদের মর্যাদা সম্পর্কে আমরা জানবো যে হ্যাঁ তাদের মর্যাদা অবশ্যই রয়েছে ওয়ালা না তা নাক্কাসুহম তাদের মানহানি করব না হ্যাঁ এত বড় এমাম আর এই ফতোয় ভুল করেছে কখনো বলবো না মেলা ওজোর রয়েছে কি কারণে এই ভুলটা হয়েছে এই ক্ষেত্রে মেলাগুলি ওজোর রয়েছে এই ওজোরগুলি অজুহাতগুলি যদি জানতে হয় তো একটি কিতাবের নাম বলে দিচ্ছি কিতাবটি শেখুল ইসলাম ইমাম ইবিন তাইমা রহমাউল্লাহ লিখা আরবি নাম হচ্ছে রফউল মালাম আনিল আইমাতিল আলাম ছোট্ট একটি কিতাব মোদিন ইউনিভার্সিটি থেকে একসময় ছাপানো হয়েছিল আর ফিরি বিতরণ হয়েছিল আলহামদুলিল্লাহ আমার কাছে এটা আছে আর ওটা আপনি মাক্তবা সামেলাতে পাবেন ইন্টারনেটও পাবেন আট দশটি ওজুর আইম্মাই কেরামদের পক্ষ থেকে পেশ করা হয়েছে যে কেন হাদিসের খেলাফ ফতো দিয়েছে উদাহরণস্বরূপ এমা হানিফান আল্লাহ হাদিসের খেলাফ কেন তার ফতু এমাম শাহির হাদিসের খেলাফ কেন ফতুয়া অনেকগুলি ক্ষেত্রে এমাম মালিকের কেন হ্যাঁ, এরকম এমাম আহমদের হইতে পারে তো এইরকমটা কেন সব ইমামেরই কিছু না কিছু ইস্তিহাদি ভুলগুলি রয়েছে কেন কারণগুলি কোনটি মানহানিকর নয় সাত আটটি বা দশটি যে কারণগুলি তাতে রয়েছে এই কিতাবটি বাংলা অনবাদ হয়েছে অনেক আগে অনবাদক আমার মনে হয় ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর হতে পারে যদি আমার স্মৃতিশক্তি ভুল না করে অনেক আগে বাংলা অনুবাদ দিয়েছিলাম এবং বাংলা অনুবাদটা প্রথম ছেপে ছিল তখন পাওয়া যেত মদিনায় এক কপি আমি নিয়েও গেছিলাম আমার দেশের বাড়িতে আছে বলছেন শেখ সালে ফৌজান হাফুজ আল্লাহ তালা দলিলের খেলাফ হলে কি করবো আমরা দলিলের খেলা ছেড়ে দেব আর ওলামাদের যে ভুল হয়েছে সেজন্য আমরা তাদের পক্ষ থেকে ওজোর পেশ করবো হতে পারে এই হাদিসটা পৌঁছেনি বা হতে পারে হাদিস পৌঁছিল সহি সূত্রে পৌঁছেনি জৈব সূত্রে পৌঁছেছে হতে পারে যে তিনি এই হাদিসটাকে অন্যভাবে বুঝেছেন অথবা আর কিছু হয়েছে আল্লাহ আলম আর তাদের মর্যাদা সম্পর্কে আমরা বিশ্বাস রাখবো ওলা নাতানাত্মা সোহম তাদের মানহানি করব না অসম্মান করব না কোনো বিরূপ মন্তব্য করব না কারণ রসুল্লাহ বলেছেন এজাজ হাকামাল হাকিম যদি কোনো বিচারক বিচার করে সে আদালতের বিচার হোক অথবা মুফতি বিচারক হোক হ্যাঁ এমা মুজতাহিদ কিন্তু যোগ্যতা থাকতে হবে যে সে বিচারক বিচারপতি বনে গেলে হবে না জি যখন কোন হাকিম ফায়সালাকারী ফায়সালা করবে ফাজতাহাদা আর মেহনত করলো মুজতাহেদ যোগ্যতা আছে আর মেহনত করলো চেষ্টা করলো সঠিক ফয়সালা দেওয়ার সিদ্ধান্ত দেওয়ার সোম্মা আসা বা তারপরে ঠিক উত্তর দিল তার উত্তরটা ঠিক হলো ফালাহু আজরানে তার জন্য দ্বিগুণ কি রয়েছে নাকি স্বভাব রয়েছে ওয়াইজা হাকামা আর যদি ফায়সালা দেন বিচারক অথবা মুফতি সাহেব মুজতাহিদ ইমাম সাহেব জি হ্যাঁ ভালো আলেম ফাজতাহাদা আর সে মেহনত করলো এই নয় যে এলো পাথারি হ্যাঁ ছুঁড়ে দিল হ্যাঁ এমনি বলে দিল হ্যাঁ, মান সম্মান বাঁচে তো একটা ফতোয়া দি এরা গুমরা এরা হচ্ছে মুক্তাবিউল হাওয়া জি কোন হাদিস জানা নেই দলের জানা নেই ভাই এই মশলা প্রথম আমার কাছে আসছে আমি এই সম্পর্কে তাহকিক নেই সোজা কথা অথবা পরে যোগাযোগ করিয়ে বা আর কারো কাছ থেকে দেখে নেন নিজেকে জাহান্নাম থেকে বাঁচাতে কি আজকাল তো একটু ভয় লাগে না মনে হচ্ছে যত ছোট তত সাহসী ফতুয়ার ক্ষেত্রে যত বড় তত ভয়ে ভীত বাস্তব সত্য না জি কেউ সিদ্ধান্ত দিল ফাজতাহাদ আর মেহনত করলো চেষ্টা করলো সঠিক সিদ্ধান্তে উপনীত হতে কিন্তু আখতা ভুল করে দিল তাহলে বুঝা গেল যে ভুল হয় রসুল্লাহ কি বলেছেন আখতা ভুল করলো তাহলে বুঝা গেল যে বাবা হানিফার ভুল হতে পারে সাফের ভুল হতে পারে মালিক আমাদের সবার কি হতে পারে ভুল হয়েছে শুধু হতে পারে না হয়েছে জি ভুল যদি হয় অসুবিধা নেই ফালাউ আজরুল ওয়াহেদ যেহেতু চেষ্টা করেছেন সেজন্য তার নেকি হচ্ছে এক গুণ এক গুণ তার স্বভাব রয়েছে কিসের যে ঠিক বলল সে দ্বিগুণ সব কেন পেল একটা হচ্ছে আজরুল আজরুল ইজতিহাদ আর একটা হচ্ছে আজরুল সওয়াব বা ইসাবাহ একটা হচ্ছে মেহনতের স্বভাব আর একটা হচ্ছে সঠিক সিদ্ধান্ত দিতে পেরেছেন তার সব এই জন্য দ্বিগুণ সব আর যেই ব্যক্তি সঠিক সিদ্ধান্ত দিতে পারেননি যে ইমাম সে যেহেতু মেহনত করেছেন বা তিনি মেহনত করেছেন সেই জন্য একটি কাজ ঠিক ঠিক ওনার দ্বারা হয়েছে সুতরাং এক গুণ স্বভাব কিসের সবটা তিনি পেলেন ভুল করা সত্ত্বেও ইজতিহাদ মেহনতের স্বভাব পেলেন কিন্তু স্বভাব সঠিক সিদ্ধান্ত উপনীত হতে পারেননি সেজন্য সেই স্বভাব থেকে বঞ্চিত থাকলেন আর তার ভুল ইমাম যদি এরকম ভুল করেন চেষ্টা করার পরে ও তাহলে মার্জনীয় আল্লাহ মাফ করবেন যদি তার মধ্যে ইজতেহাদের শর্তাবলী পাওয়া যায় ইজতেহাদ করার যোগ্যতা আছে এখন আরবি সুন্দর করে করোনা হাদিস বুঝে না আর বুঝলেও দু চারটা হাদিস তার হাতের নাগালে আছে আর এমন যে কোরআন হাদিস বেশি মুখস্থ আছে তাও নেই আর বলছে আমি চেষ্টা করেছি মুজতাহিদ চলবে আজকাল যদি আজকালকার আলেমরা মুজতাহিদ হওয়ার দাবি করে একবারে পুরো মুজতাহিদ তাহলে চলবে হ্যাঁ কিন্তু আংশিক মুজতাহিদ অবশ্যই আংশিক মেহনত ঠিক আছে কিন্তু সমস্ত দলিলগুলি কি হাজির আছে নজরের সামনে আর স্মৃতি শক্তিতে না সুতরাং মুস্তাহেদের দাবিটা করবে না আজকালকার লোকেরা পুরোপুরি মোটেই না ইল্লা আল্লাহ যদি ওই রহমার মতো কাউকে পয়দা করে দেন উনি মুস্তাহিদ ছিলেন যদি অনেক পরে এসছেন না হ্যাঁ সাহাবাইকেরাম তাবেন তাবা তাবেনদের যুগের পরে কিন্তু তিনি যদি ওই যুগ হইতেন তো একজন ওই রকমই মুস্তাহেদ যেমন চারেমান আমাদের জাহেল আবিল মুখ তারিফি তালেবের ইলমে পক্ষান্তর একজন মূর্খ মানুষ কিছু লেখাপড়া জান না আবেল মুক্তারিফি তালাবিল ইলম অথবা এলিম হাসিল করা প্রাথমিক স্তরে আছে প্রাইমারি স্টেজ আছে ফাহাদ আল্লাহ সালাহ ইজতিহাদ এর ইজতিহাদের যোগ্যতা নেই ওয়ালা ইয়াজুজুল ভাই ইজতাহিদ আর তার জন্য ইজতিহাদ আমি মেহনত করেছি ভাই আর করে আমি অনলাইনে আমার ফতোয়া ছেড়েছি হ্যাঁ আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে যে ফতোয়া দিয়ে আমি ইজতিহাদ মেহনত টেহনত করে এ কথা চলবে না তার এই হক নেই তার জন্য ইজতিহাদ করা যায় নাই ওয়াহুয়া আসেমন বেজতেহাদেহি সে গুনাগার হবে তার ইজতেহাদের কারণে অযোগ্যতার সাথে আফতা ও আসাবা সে ভুল করুক উত্তর দিতে গিয়ে অথবা ঠিক উত্তর দিক তারপরে গুনাগার হবে কারণ যোগ্যতাবিহীন সে ফতুয়া দিয়েছে আর ঠিক উত্তর দিয়েছে এটা হচ্ছে গাছের ঢিলা মেরে ফল পড়ার মতো এলো কথাটা মারলো আর তার মাঝে একটা লেগে গেল প্রথম চোটে লেগে গেল ফল পড়ে যে আমরা ওইভাবে আম পেড়েছি আমের দেশের মানুষ আমরা ছোটকালে তাই করেছি তো আমের গাছে ডিডাম একটা ঢেল ঝেড়ায় লিচুর গাছে ডিডাম ঢেল ঝেড়ায় এদিক সেদিক বা নিজেরই পারতে হবে খেতে হবে বা অনুমতি আছে অসুবিধা একটা প্যাড দিলাম ঝেড়ে প্রথম চটি লেগে গেল না হলে দু চার দশটা ঢেল মারার পর একটা পড়লো জি তো এইরকম হচ্ছে এদের ফতুয়া যাদের যোগ্যতা নেই কেন হবে অথচ ঠিক উত্তর দিয়েছে এই অযোগ্য ব্যক্তি কারণ সে এমন কাজ করলো যেটা তার করণীয় না তার জন্য এই কাজটি করা উচিত নয় কারণ সে অযোগ্য তবে আজকাল কি সবাই অযোগ্য এটা হচ্ছে মোকাল্লেদের আরেকটি ভুল বিভ্রান্তি আজকাল যারা মজাবকে ফরজ করেছে তারা বলছে যে আজকাল নাকি সব অযোগ্য সুতরাং সবার জন্য তকলিদ ফরজ তাহলে তাদের যে হাজার হাজার লক্ষ লক্ষ আমাদের ভারত বাংলাদেশ পাকিস্তানে এই দেশগুলির প্রেক্ষাপটে বলি তাদের আলেম আলম আছে সবগুলি তাহলে এরা কি অযোগ্য তাদের কাছে হ্যাঁ এদের আহলিয়াত নেই যোগ্যতা নেই সুতরাং তকলিদ ফরজ হয়ে গেছে এই মর্মে একটি মজার কথা মনে পড়লো অনেক আগে যৌবনকালের পড়া কোরআনের একটা অনুবাদ আছে যে হাকিমুল উম্মত উম্মতের হাকিম উল্লম্মদকে চেনেন উম্মতের হেকিম ডাক্তার হ্যাঁ মৌলানা আশরাফ আলী থানবী জি হ্যাঁ ওই যুগে আলমদেরকে মৌলানায় বলা হয়তো ওইটি দিয়ে বলি মৌলানা আশরাফ আলী থানবী তার নাম বলবে না দেবন্দি মহল কৌমি মহল তারা কি বলবে হাকিম উল্লম্মদ জি ওনার অনেক কিতাবাদি আছে লিখনী আছে কিছু কিতাব আছে আহলে হাদিসদের বিরুদ্ধে শুধু গোটা কিতাব এরকম আছে আর কিছু কিতাব আছে যেগুলিতে আহলাদিসকে ছাড়েনি বিভিন্ন দল সম্পর্কে লিখেছে তার মধ্যে বেরলিবিদের সম্পর্কে লিখেছে আর আহলাদিসের ওপর খুব বর্ষণ বসেছে তার বিষাদ্র করেছে ওর মধ্যে একটি কিতাব আশরাফুল জবাব আহলাদিসকে খুব গালাগালি করা আর তাদেরকে কথা গুমরা ফিরকে সাব্যস্ত করা আর যুক্তি দাঁড় করা যে আজকাল তকলিফ করা ফরজ কেন তকলিফ করা ফরজ বলছে যে এটা হচ্ছে অজ্ঞতার যুগ কি বলছেন জানেন কি বলছে এটা হচ্ছে অজ্ঞতার যুগ নাকি সব অজ্ঞতার সুতরাং কি করতে হবে তকলিফ ছাড়া কোনো উপায় নেই একটা মজাব ধরতে হবে এটা তো বললাম কোরআনের যে অনুবাদটা আছে তার ভূমিকাতে ওই ছোটকালে পড়তে পড়তে এক লাইন পড়েছিলাম তাতে উনি এক জায়গায় লিখছেন যে উর্দু ভাষায় মুখস্থ আছে ছোটকালকার কালকার পড়াতো ওই লাইনটা এখনো মুখস্থ আছে বলছি হিন্দুস্তান তখনকার হিন্দুস্তান তো বুঝেন মানে बांग्लादेश पाकिस्तान सब मिले हिंदुस्तान ओनर जुगे हिंदुस्तान में एक फिरका पाए पाए जाते हैं जो अपने आप को अहल हदीस कहते हैं है? गैर मुखलदीन हैं और उस তারপর বলছে और মুত্তবে শাহওয়াত हैं মুত্তবে शहवात हैं और शतुर बेमोहार हैं তর্জমা করি শেষ দিকের এমন ভারী শব্দ ফার্সি মাখা উর্দু যে বুঝতে পারলেন না প্রথমটা তো বুঝতে পেরেছেন বলছে ভারতবর্ষে একটা দল পাওয়া যায় বা কিছু লোকদেরকে পাওয়া যায় যারা নিজেদেরকে আহলেদিস বলে কিন্তু ওরা হচ্ছে গের মোকাল্লিদিন কি ওরা গের মোকাল্লিদ আর মজাবধারীরা হচ্ছে মোকাল্লেদ মানে ওরা অন্ধ অনুসারী আমরা অন্ধ অনুসারী এটা কিন্তু ওদের কাছে গাল কিন্তু আমাদের কাছে আলহামদুলিল্লাহ ফখর আমরা অন্ধ অনুসরণ করি না দলিল ছাড়া লামাজাবিটা ওদের কাছে গাল আজকাল চলছে এটা লামাজহাবি হ্যাঁ তো মানুষের তৈরি করা মজাব আমরা অন্ধভাবে মানি না সেজন্য লামাজহাবি কিন্তু রসুল্লাহামের ছেড়ে যাওয়া মজহাব এটা আমরা মানি এম তাইম রাহমাল্লাহ এই কথাই বলেছেন মিনহাজুসন্নার একটি জায়গায় যে মজহব আহলি সন্নাতে ওয়াল জামাত মজহাবন কদিম আহলে সন্নাত জামাতের মজহাব হচ্ছে খুব প্রাচীন মজহাব কাবলা আবা ওয়া শাফি ওয়া ওয়া আহমদ বলছেন ইমাম আবু হানিফা শাফি এদের অনেক আগে থেকে এই মজহাব চলে আসে আহলে সন্নাত জামাতের মজহাব তাহলে বোঝা গেল যে ওই মজহাবের অনুসারী হইতে হবে যেটা আহলে সনতাল জামাতের মজহাব যার ওপর ছিলেন কারা খলেফের আশেদিন সাহাবাই কেরাম রাজি আজমাইন রাহে তালা রাহে সালহীন জি হ্যাঁ ওটা হচ্ছে জামাত সেটা এই চার মজহাবের সব সহি কথাগুলির সমষ্টি জি এটা হচ্ছে আহলে মজাব জি এই মজাব আমরা মানি এই মজাব আমরা মানি মানে চার মজাবের কেতাবে যে সহি সহি কথা বলি সবগুলি আমরা মানতে রেডি মানতে প্রস্তুত এটা হচ্ছে আসল মজাব এরকম তর্জমাটা তো করা হয়নি উর্দু এইটা না হাকিমুল্লম্মাদের বলছেন যে তাদের তারা নিজেদেরকে আহলাদিস বলে কিন্তু ওরা হচ্ছে গায়ের মোকাল্লিদিন হ্যাঁ মানে তকলিদ করে না ওরা আর ওরা হচ্ছে মুক্তাবে শাহওয়াত মানে কুপ্রবৃত্তির অনুসারী জি তারা হচ্ছে কি জি শাহওয়াত খেয়াল খুশি চলে তারা ধর্মকর্ম করে শাহওয়াত মানে মন যা চায় তারা প্রবৃত্তির অনুসারী কোরআন সোনার অনুসারী নাই দেখেন কত বড় কথা দুই নম্বর শত্রুর বে মহারহীন লাগামবিহীন তারা হচ্ছে জি গাভী লাগামবিহীন পশু লাগামবিহীন ঘোড়া হ্যাঁ? না না ওরা যে লাগাম ইমাম সাহেবকে দিয়েছে আমরা যে ইমামকে লাগাম কেন কারণ ওরা লাগামটা লাগিয়ে সাহেবকে ধরিয়ে দিয়েছে যে যেদিকে ওইদিকে আর আমরা যেহেতু ওই লাগামটা এমামকে না দিয়ে সাল্লামকে শুধু দিয়েছি সেই জন্য বলছে যে এরা বিনা লাগামের ঘোড়া বিনা লাগামের জন্তু কথা বোঝা গেছে এ হচ্ছে তার কথা এখন ইভেন তাইম রাহমাল্লার কথাটা শোনাই পাঁচ মিনিট বলছেন কারা নবী শাফি আহমদ আবি যেই ব্যক্তি নবী করিম ছাড়া অন্য কোন নির্দিষ্ট ব্যক্তির জন্য গোড়ামি করবে যে ওনা কি মানবো আর কত মানবো না ওনার সব কথায় মানবো ঠিক তার পক্ষ নিবে অন্ধভাবে যেমন কামাইয়াতা আসাবলে মালিক কেউ এমাম মালিকের জন্য গোড়ামি করে অন্ধ পক্ষ নেই আবি শাহি অথবা এম শাফির আউ আহমদ অথবা এম আহমদের অথবা আউ আবি হানিফা ইমাম আবু হানিফা রহমাল্লাহ জামিয়ান একজন ইমামের অন্ধভাবে আমি কি করব অনুসরণ করব তার পক্ষ নেব অন্য কোন কথা মানব না তার কথা ওয়ারা আন্না কৌলা আল মোয়াইয়ান আর তার ধারণা যে এই যে নির্দিষ্ট ব্যক্তি যার পক্ষ আমি নিচ্ছি তা তিনি হচ্ছেন বা তার উক্তি হচ্ছে ঠিক স্বভাব যেটা অনুসরণ করা উচিত শুধু উচিত বলে ওরা না মজা মানা ফরোজ ফরোজ ফরোজ তাহলে শেখ তাইম রাহমা একটু হালকা করে বলেছেন এক শ্রেণীর লোকের কথা যারা বলছে উচিত মোজাম মানা আর তাদের সিংহবা কি বলছে মজাম্মানা খরচ দুনা কৌলিল এমাম আল্লাহু ওই এমামের কথা নয় যে তার বিরোধিতা করেছে যে ইমামের সে পক্ষ নিয়েছে তার কথাই মানবে অন্ধভাবে অন্য ইমামের কথা যেটা কোরআন অনুকালে সেটা মানবে না সমান ফালাহাজা কানা জাহেলাম দল্লান যারা এইটা করবে মানে এক নির্দিষ্ট ইমামের অন্ধ অনুকরণ করবে অন্ধ পক্ষ নেবে তার জন্য অন্ধ গোড়ামি করবে সে হচ্ছে জাহেল দল মানে রাহ পথভ্রষ্ট এক তো মূর্খ আর দুই নম্বর মূর্খ না হলে কেন অন্ধভাবে একজনকে অনুসরণ করবে রসুল্লাহ আর দল্লান পথভ্রষ্ট কারণ এটা ইসেরাতে মোস্তাকিমের পথ নয় এটা কোরআন সুন্নার পথ নয় যে সব কথায় কারো ঠিক হয়ে যাবে দিয়ে কোনো কাফেরান বরং কখনো কখনো সে কাফের হইতে পারে যে অন্ধভাবে কারো একজনের পক্ষ নেবে একজন এমামের সে কখনো কখনো কি হইতে পারে কাফের হইতে পারে যদি কখন কাফের হবে যখন বলবে যে তার কথাই ভুল হতেই পারে না তার কথাই হচ্ছে ওহি তার কথা মানা আমার জন্য প্রত্যেকটি কথা মানা ফরজ তার মজা মানা প্রত্যেকটি ক্ষেত্রে ফরজ এটি কুফুরি হয়ে যাবে কারণ এটি হচ্ছে রেসালাতে শিল্প রসুল্লাহ হকটা তাকে দিয়ে দিলেন তাহলে কারণ আল্লাহ রসুলকে কি যেন পাঠিয়েছেন যে তার আনুগত্য করা হবে আল্লাহ হুকিম আর সাল্লামী রসুল আপনি ওইভাবে তার আনুগত্য করছেন আপনি অন্ধ যখন এই বিশ্বাস করবে যে নির্দিষ্ট একজন এমামের অনুসরণ করা মানুষের জন্য ফরজ এই এমামদের মধ্য থেকে অন্য এমামকে মানা যাবেন আপনি সব ক্ষেত্রে এই এমামকে মানবেন এবং শাফিকে মানবেন সব ক্ষেত্রে যেহেতু দল ভারী ইন্ডোনেশিয়া মালয়েশিয়াতে সাফি সুতরাং আপনি এখান থেকে বাইরে যাবেন না যেমন বাংলাদেশের এই মুখালেদের কি বলে যে এখানে অন্য মজাব আমাদের চারটা মজাব আছে ইসলামে কিন্তু অন্য মজাব মানা যাবে না কারণ আমাদের দল ভারী সুতরাং এই মজাব মানা এখানে ফরজ অন্যটা মানা যাবে না কথা বোঝা গেছে তো যে মনে করবে যে এই একজন এমামের অনুসরণ করা ফরজ এই এমামদের মধ্য থেকে অন্য এমামের কোনো কথা নেওয়া যাবে না আর ইমামের ভুলো হইতে পারে ফাইন আচ্ছা, তাকে তবা করতে বলা হবে এমন গুমরা যে তাকে কি বলা হবে মুসলিম শাসক তার কাছ থেকে তবা তলব করবে ইস্তিতাবা মানে তবা করতে বলবেন মুসলিম শাসক যদি তবা করে না যে না আমি ভুল করেছি বরং রসুল্লাহ সাল্লাম মাসুম তার সব কথার অনুসরণ করতে হবে কোন একটি ইমামের সব ক্ষেত্রে অনুসরণ চলবে না এই কথায় যদি একমত হয় আর তার এই ভুল থেকে যদি সে ফিরে আসে তো ভালো কথা ওয়াইল্লা আর না হলে তাকে হত্যা করা হবে সুহান আল্লাহ এই কথা যদি আজকাল আমরা কেউ বলি তো আগুন লাগিয়ে দেবে শেখুল ইসলাম ইবেনে তাইমা রহমাহুল্লাহ তালা মুজাদ্দিদ বলছেন মজমুল ফাতাওয়ার বাইশতম খন্ড দুইশো আটচল্লিশ থেকে নিয়ে দুইশো উনপঞ্চাশ পৃষ্ঠা হ্যাঁ, আশা করি বিষয়টি স্পষ্ট হয়েছে আর বেশি লম্বা আমার কথা বলা দরকার নেই এখানেই আলোচনা শেষ করছি আল্লাহ রব্বজন আমাদেরকে হক জানার এবং হক মানার হকের প্রতি অটল থাকার এবং শেষ পর্যন্ত হককে আঁকড়ে ধরে থাকার তৌফিক দান করেন এবং হকের প্রচার প্রসারে তৌফিক দান করেন আর যারা বিভ্রান্তির শিকার হয়ে রয়েছে অন্ধ গোড়ামিতে রয়েছে অথবা এর বিপরীত দিকে আইম্মাই কেরামদের শ্রদ্ধা রাখে না আল্লাহ তাদের সংশোধন করেন এবং তাদেরকে হৃদায়ত দান করেন তাদেরকে সুমতি দান করেন আল্লাহ তাদেরকে কোরআন সন্ন্যার দিকে ফিরে আসার তৌফিক দান করেন যেটি হচ্ছে সেরাত মুস্তাকিম সেরাতদিন আনমতা আলিহিম গাইরুল মকদুব আলিম আলাদ্দিন এটি হচ্ছে মধ্যম পন্থা আল্লাহ যেন আমাদের মধ্যমপন্থী হিসাবে কবুল করেন রব্বানা তকাব্বাল মিন্না ইন্নাকান্তা সামিউল আলিম অতুব আলাইনা ইন্নাকান্তা তোয়াবুর রাহিম وصلى الله وسلم على نبينا محمد وعلى آله وصحبه أجمعين